যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হুহু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রাম মিনারে মিনারে উরে যার নামে রাজান পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রাম মিনারে মিনারে ওড়ে যার নামে রাজা পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রাম মিনারে মিনারে ওরে যার নামে রাজা তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তোরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগরে ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল হইল কে যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল হইল কে যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল হইল কে করছে জিকির পাক পাখালি সেই প্রভুরি শানে সেই প্রভুরি শানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে বাসাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ